করছে অপচয় করছে আপনি যান না পুরান ঢাকায় ইফতারের কি বাহার বড় বাপের পোলায় খায় আর ওদিকে না খেয়ে আছে পৃথিবী মানুষ এটা আল্লাহ তারা দেখাচ্ছেন দুধের শিশুর হাত দিয়ে শুকিয়ে গেছে আমরা পত্রপত্রিকা দেখছি মিডিয়া দেখছি আমাদের যদি করার কোনো সুযোগ থাকে তো সেখানে সাহায্য করতে হবে সুযোগ না থাকলে কমপক্ষে দোয়া করতে হবে আমাদের এখন যারা আমাদের কাছে আবেদন জানাচ্ছে অনেক ভাইরা আমাদের কাছে যোগাযোগ করেছে এই শুক্রবারে তারা আরো কয়েক জায়গায় গেছে বলছে যদি কোনো রকম সুযোগ থাকে ভাইদেরকে উৎসাহিত করুন যে এই সব জায়গায় আমরা চেষ্টা করছি কারণ বাংলাদেশ থেকে বোধহয় রেড ক্রস এর মাধ্যমে পাঠাচ্ছে কিন্তু এটা আমরা বিশ্বাস করতে পারি না আমরা এটা পরিষ্কার আমরা জাকাতের অর্থ এমন লোকদের হাতে দিতে পারি না যারা আল্লাহর জমিনে সালাদ কায়েম করে না যারা আল্লাহর বিধান মানে না তাদের হাতে জাকাতের অর্থ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না এই জন্য আজকের এই জাকা কিতাবু জাকাতের একটা অধ্যায় নিয়ে আসছি প্রশ্ন দেখবেন যে বেদাতিকে ফাসেকদেরকে জাকাত দেওয়া যায় কিনা দান করা যাবে কিনা এখানে মাস্টারগুলো পড়বেন আজকের এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ কিতাব এটা অন্য অন্য বাজারের বইয়ের মতো না এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা হয়েছে যে ফাসেক ফুজ্জার বেদাতিকে জাকাত দেবেন কিনা ওরা ওদেরকে ঘৃণা করতে হবে আর আমরা জাকাত দিয়ে সাহায্য করব বেনামাজিকে সাহায্য করবো আমি এজন্য আমাদের দিনই কাজের জন্য এছাড়া আমাদের কাছে যারা বিভিন্ন জায়গায় আমার ভাইরা আছে বিভিন্ন অসহায় আছে তাদের জন্য আপনাদের রমজান বাসায় আপনারা সৎকা জাকাত এগুলো দিবেন আপনারা আদায় করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের যতটুকু আপনাদের পক্ষে সম্ভব যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজকে দরকার আফগানিস্তানে এখন আপনারা জানেন তালেবানরা চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে সর্বশেষ যুদ্ধ চূড়ান্ত লড়াই মোল্লা অমর ঘোষণা দিয়েছেন আখিরি লড়াই চূড়ান্ত লড়াই এখন তারা বলেছে একটা গুলির দাম তিরিশ টাকা তোমরা আমাদেরকে তিরিশ টাকা করে দাও একটা কাফের মারার জন্য তিরিশ টাকা ব্যয় করো আমরা চেষ্টা করব সেই মূল্য আমরা হবানে সারা দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ জাকাতের সবচেয়ে উত্তম খাত হচ্ছে কোন খাত ফিসাবিল্লাহ আমার এই দুইটা বইতেই লেখা আছে এই দুইটা বইতেই টাও লেখা আছে সমেরটাও লেখা আছে আটটা খাত পড়বেন একটা আছে ফি সাবিল্লাহ ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ ফতো দিয়েছেন একদিকে অনেক লোক না খেয়ে মরে যাচ্ছে যেমন মনে করেন সোমালিয়ানা মারা যাচ্ছে আর একদিকে মুজাহিদিনদের টাকা দরকার কাফেরদেরকে মারার জন্য আল্লাহর জন্য দিন কায়েমের জন্য এখন দুই দিকে দেওয়া যাচ্ছে না একদিকে দেওয়া যাবে কাকে দিবা এমাম এবিনে মার আহমদুল্লাহ লিখেছেন মাজমুদুল ফাতাওয়ায় যে তোমরা মুজাহিদিনদেরকে সাহায্য করো ও লোকগুলো না খেয়ে মরে গেলে কয়েকটা লোক মারা গেল মরতে দাও কিন্তু মুজাহিদিনরা যদি জেহাদ করতে না পারে আল্লাহর দিন ধ্বংস হয়ে যাবে দিন পরাজিত হবে এই দিনের সাহায্য করার জন্য আমাদের দরকার আছে এখন আহ্বান করেছে আহ্বান না করলে আমাদের ওপর এত বর্তাত না এখন আহ্বান করেছে আখিরি লড়াই এখন দেখছে না কয়েকদিন ধরে এরপরে শুরু হয়ে গেছে কুফাদেরকে পাইকারি মারা হচ্ছে আপনারা আশ্বস্ত হন মিডিয়ায় আপনারা দেখেন না এখন হামিদ কারজাইরা কি করে তালেবানদের সঙ্গে সমঝোতার প্রস্তাব দেয় এমনি দেয় এতটুকু মাথায় ঘিলু রাখো যদি এদের শক্তি না থাকতো এরা যদি এখনো টিকে না থাকতো তাহলে এই প্রস্তাব করতো না আমেরিকার সৈন্য এখনো মরে ওরা এত শক্তিশালী হলে ওরা মরত না বোঝা গেল তালেবানরা মরে নাই তালেবান কি আছে জীবিত আছে এবং থাকবে ইনশাআল্লাহ কেমন পর্যন্ত থাকবে ওবামার চোদ্দ গোষ্ঠী মিলে পুরা দুনিয়া মিলে আল্লাহর জমিন থেকে জেহাদকে প্রতিহত করতে পারবে না কেমন পর্যন্ত একদল লোক লড়াই চালিয়ে যাবে জন্য আমাদের প্রয়োজন আছে তাদেরকে সাহায্য করা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সাহায্য করা আমাদেরকেও মনে রাখতে হবে ওরা যেরকম ভাবে কাফেদের লড়াই করছে আমাদেরকেও লড়াই করতে হবে এই জমিনে আমাদের জেহাদ করা ফরজ হয়ে গেছে আমাদের জন্য এখন আর ওই আফগানিস্তান গিয়ে জেহাদ করা না ফিলিস্তিন গিয়ে জেহাদ করা না তোমার জমিনে তোমার রসুলকে গাড়ি দিচ্ছে তোমার এই জমিনে কোরআনকে উপহাস করা হচ্ছে তোমার এই জমিনে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হচ্ছে এই জমিনে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে এই জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে এরা বিসমিল্লা বরদাস্ত করে না আমি নির্দিষ্ট কোনো সরকারি বিরুদ্ধে বলছি না এক মুদ্রার এ পিট ও পিট সমান পায়খানা পচাটাও পায়খানা তাজাটাও পায়খানা পুরানটাও কি পুরান পায়খানা বোঝেন নাই পুরান পায়খানা আর কাঁচা পায়খানা বুঝতে পারছেন তো নাকি দুইটাই একই কোনোটা ভালো না এই জন্য আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন হে মুমিনরা তোমরা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে লড়াই করো তোমরা তোমাদের পাশে আশপাশে যে কাফেররা আছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো এ আয়াত অনুযায়ী আমাদের উপরে যুদ্ধ করা কি আফগানিস্তানে ফরজ নাই দেশে ফরজ খুঁজে পায় না মনে কার বিরুদ্ধে যুদ্ধ করব। এই বইতে লেখা আছে কার বিরুদ্ধে লড়াই করবে এখানে আছে যারা আল্লাহর বিধানকে মানে না আল্লাহর হারামকে যারা হারাম মানে না ওদের বিরুদ্ধে যুদ্ধ করো জেহাদের যে কথা লিখছি এখানে এখানে লেখা আছে এই যে এখানে আছে পরিষ্কার আয়াত সুরায়ে তবার উনত্রিশ নাম্বার আল্লাহ বলছেন তোমরা লড়াই করো যুদ্ধ করো কেতাল করো ওই লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ইমান রাখে না ওয়ালাবিল ইয়াউমিল আখিরে পরকালে ইমান রাখে না ওয়ালা ইউহাররিমুনা মা আল্লাহু আর যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম বিশ্বাস করে না হারাম মানে না আল্লাহ সুদ হারাম করছেন ওরা হারাম মানে না আল্লাহ না হারাম করেছে ওরা লাইসেন্স দিয়ে যৌন কর্মী বানাইয়ে দেয় হারাম আল্লাহ আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না এরকম দিন দিন আল যারা আল্লাহর দিনে হককে দিনে হক বলে বিশ্বাস করে না ওদের বিরুদ্ধে লড়াই করো কোন সুরে আছে সুরায় তাওবা কয় নাম্বার আয়াত এরপরে কয় যে এরকম কোন কাফের বিরুদ্ধে শুরু করব আল্লাহ বলছেন সুরায় আবার একশো তেইশ নম্বর আয়াতে আমানু হে ইমানদারগণ কাতিলুল্লাদিন ইয়ালুনাকুম মিনাল কুফফার তোমরা যুদ্ধ করো লড়াই করো আল্লাহ কুফার যেই কাফেররা তোমাদের আশপাশে আছে তোমাদের সঙ্গে মিশে আছে তোমাদের বাড়ির পাশে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে যারা তোমাদের সঙ্গে মিশে আছে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো আর ওয়ালিয়াজিদু ফিকুম গিলজাহ এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা টের পেয়ে নেয় বুঝতে পারো তোমরা কারা একটু ফোস করো বলছিলাম ফোস করো একটু ফোস করতে হবে আল্লাহ বলছেন যেন তোমাদের যে অবস্থান তারা টের পেয়ে যায় আলামু একবার আমাদের তো শক্তি নেই আল্লাহ বলছে আলামু তোমরা জেনে রাখো আন্নাল্লাহ মাল মুত্তাকিন আল্লাহ তালা মুত্তাকিনদের সঙ্গে আছে এটা সুরায় তহবার একশো তেইশ নম্বর আয়াত কয় নম্বর আয়াত কোন সুরায় সুরায় আবার একশো তেইশ নম্বর আয়াত এই আয়াত অনুযায়ী কি আপনার আফগানিস্তান যাবেন না এখানে যুদ্ধ করবে কোনটা তবে যুদ্ধ করার জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে একজন আমির বানাতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য মানুষকে তৈরি করতে হবে মুসলিমদের মধ্যে আবার স্পিরিট তৈরি করতে হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল আলাল নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী হে নবী হারিদিল মুমিনিনা আপনি মমিনদেরকে উদ্বুদ্ধ করুন উত্তেজিত করুন উৎসাহিত করুন আলাল কেতাল যুদ্ধ করার জন্য কি করার জন্য আল্লাহ তারা বলছেন যুদ্ধ করার জন্য মমিনদেরকে উত্তেজিত করুন কোন সুরায় আছে আনফাল কয় নম্বর আয়াত এটা কি আমার বাবার কথা না আমার কথা না কোরআনের কথা এই কথা বলার কারণে যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধটা নওয়াজবিল্লা কার গাইয়ে পড়বে এক নম্বরে আল্লাহর পরে তারপরে রসুলের পরে তারপরে তিন নম্বর আমরা আবার তিন নম্বর আসামি আমি একবার বলেছিলাম যে যদি জিহাদের কথা বলার কারণে অপরাধ হয় তাহলে আমি তিন নাম্বার লিডার ওরা মনে করে যে পাইছি তাহলে এর তথ্য আছে এক নাম্বার দুই নাম্বার কোথায় আছে জানা যাবে কোন জায়গায় জঙ্গিবাদের নেতারা আছে এইবার ধরা পড়ছে এর কাছে সবার তথ্য আমি বলে হ্যাঁ আমার কাছে তথ্য আছে কোরআন খুললাম খুলে বললাম এই যে জেহাদের আয়াত তেতালের আয়াত এই আয়াত নাজিল করেছেন যেহেতু আল্লাহ এই আল্লাহ হচ্ছেন এক নম্বর আসামি নওয়াজ আলিক আর এই কোরআন প্রচার করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হচ্ছেন দুই নম্বর আসামি এরপরে আমরা প্রচার করি আমরা তিন নম্বর কাতারের আসামি আমার জাতি আজকে মনে রাখতে হবে ইহুদি খ্রিস্টানদের অপপ্রচারের কারণে জেহাদ নিজেরা তো ভুলে গেছি এখন জেহাদের বিরুদ্ধে কথা বলছে এই জন্য এই উম্মত এই জাতি শুধু জেহাদ না করার গুনাহে গুনাগার নয় বরং জেহাদের পথে বাধা সৃষ্টি করার জন্য এরা পাপি এবং গুনাগার এবং জালেম এজন্য যারা জাহাদকে ভুলে গেছে জাহাদের পথে যারা বাধা সৃষ্টি করে অনেকে আছে আমরা মক্কি জীবনে আছি আমি বারবার বলি মক্কি মক্কি করো চা মক্কি জীবনে মদিনার চেয়ে অনেক কষ্ট বেশি ছিল মক্কি জীবনে আল্লাহর নবীর মাথার উপর উটের নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল মক্কি জীবনে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল মক্কি জীবনে আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়েছে মক্কি জীবনে আল্লাহর নবী চরম নির্যাতন সহ্য করেছেন মক্কি জীবনে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি মহিলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া আবু জাহাল তাকে হত্যা করেছে ইয়াসের আম্মারকে নির্যাতন করেছে বেলালকে উত্তপ্ত বালুর ময়দানে চিৎ করে শোয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে শোয়ে রেখেছে ভাইরা আমার মদিনার জীবনীগুলো পেরেছে মদিনার জীবনে মুসলমানদের হাতে অস্ত্র ছিল মারেঙ্গে হাম মরেঙ্গে ভাইয়া তুলুন অয়ুক মারবো আর মারবো মদিনার জীবনে মারতে লড়াই করে মরেছে ঠিক কিনা আজকে যারা মক্কি মক্কি করে আমরা মক্কির জীবনে আছি আমি তাদেরকে পরিষ্কার বলবো মক্কির জীবনে যদি থেকে থাকো হার সেই ইসলাম প্রচার করো যে ইসলাম মোহাম্মদ প্রচার করেছেন লাইল হার সেই দাওয়াত দাও যেই দাওয়াতে মক্কার বিধানকে অমান্য করা হয়েছে মূর্তিদেরকে অস্বীকার করা হয়েছে আজকে এই দাওয়াত যদি এখানে দেওয়া হয় এই জুলুম আসবে না তোমার উপরে জুলুম আসে নাই তার মানে তুমি লাই লাইল্লাহ সেই মক্কার দাওয়াত দাও না তুমি মিথ্যা বলেছ মক্কার দাওয়াত তুমি দিলে মক্কায় যে নির্যাতন এসেছিল তোমার উপর সেই নির্যাতন আসবে কারণ এই যুগে সেই মক্কার জাহালত সবগুলোই আছে মক্কি মক্কি করো অনেকে আছে কয় যে জেহাদ করতে গেলে তো ইমান মজবুত লাগে পালাইয়ে যাই যদি লজ্জা লাগে না এই বেটা নামাজ পড়তে ইমান লাগে না বেনা বেইমানের জন্য নামাজ ফরজ নাকি তো এখানে কেন প্রশ্ন করো না নামাজ পড়তে ইমান লাগে নামাজ পড়ি না ইমান নাই জন্য রোজা রাখি না ইমান নাই জন্য হজ কেন ইমান নাই জন্য নামাজ পড়তে যেই পরিমাণ ইমান যথেষ্ট রোজা রাখার জন্য যেই পরিমাণ ইমান যথেষ্ট হজ করার জন্য যেই পরিমাণ ইমান যথেষ্ট ঠিক জেহাদ করার জন্য ওই পরিমাণ ইমান কি খালি যথেষ্ট না জেহাদে গেলে ইমান পাকা হয়ে যায় হাদিসে আসছে যে কবরে শহীদদেরকে প্রশ্ন করা হবে কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রশ্ন তো পরীক্ষার জন্য ওদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে যখন তরবারির চমক মাথার উপর ঘুরছে তখনই কারণ যখন উপরে তরবারি চমকাচ্ছে যখন গুলি ডানে দিয়ে বামে দিয়ে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তখন ইমানটা চলে যায় সম্পূর্ণরূপে কার উপরে তখন কি খাজা বাবার সাহায্য চায় না আল্লাহর সাহায্য চায় তাহলে ইমান পাকা করার সবচেয়ে ভালো ময়দান কোনটা জাহাদের রাস্তা এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে কোনো উপায় নেই আল্লাহর নবীর সুন্নাবাদ দিয়ে দিন কায়েম করার কোনো সুযোগ নেই আজকে অনেকে দিন কায়েম করার জন্য গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দিন কায়েম করে ফেলবে গণতন্ত্র কি আল্লাহ রসুলের তরিকা না শয়তানের তরিকা আব্রাহাম লিঙ্কের তরিকা এই তরিকা ইসলাম কায়েম হতে পারে না আর যদি কায়েম হয় সেটা আল্লাহ নবীর ইসলাম হবে না সেটা হবে কিসের ইসলাম আব্রাহাম লিঙ্কনের নতুন ইসলাম এজন্য মনে রাখতে হবে আমাদের একই কাজ আব হামারা একই কাম ইন্তেকাম ইন্তেকাম আব হামারা একই কাম ওরা আমাদের শিশুদেরকে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে ফিলিস্তিনে রোজার মাসের মধ্যে গতকাল হামলা করেছে এজন্য পরিষ্কার যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করে ওদের জানমালের নিরাপত্তা থাকে না ওরা আমাদের শিশুদেরকে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে নিরীহ মানুষকে হত্যা করছে আর মুজাহিদিন যে দুধ হামলা করে তখন পুরা বদনাম ছড়াই দেয় শিশু নারীকে হত্যা করা হচ্ছে আর আমাদের অশিক্ষিত লোকগুলো অথবা এহুদি খ্রিস্টান দ্বারা প্রভাবিত লোকগুলো এরাও এসে দেশে তাল মিলায় এই জন্য ফেকুল জিহাদ জেহাদ সম্পর্কে তোমাদের এলেম অর্জন করতে হবে জেনে রাখো এই জমিনে তোমাদের উপরে ফরজ হয়ে গেছে জেহাদ এর উপরে এলেম অর্জন করা জেহাদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এবং জেহাদকে বাস্তবায়ন করা সেই কাফেলায় যোগ দেওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আজকে আল্লাহর জমিনে এই বাংলার জমিনে আল্লাহর কোরআন অপমানিত এই জমিনে কোরআনের কথা বললে তাদেরকে অপমান করা হয় এই জমিনে দাড়ি টুপিকে অপমান করা হয় এই পত্রিকা দেখেন নাই আদালতে বলছে যে টুপিটা খুলে আসো আজকে পত্রিকা আছে এরকম অপমান করা হচ্ছে বোরকে অপমান করা হচ্ছে আজকে এই জমিনে আমাদেরকে সোচ্চার হতে হবে জেনে রাখো আমাদের মরণ অবশ্যই আছে সেই মরণটা যদি ডায়াবেটিস হয়ে কিডনি কিডনি পচে গলে মারা যায় তার চেয়ে যদি আমরা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই সেই মরণের মূল্য বেশি কিনা মরণ যখন আসবে কেউ ঠেকাইতে পারবে দেখেন না রমজান মাসে শয়তান বন্দী হয় কিন্তু সিনেমা যারা করে তারা কি হয় নাই আল্লাহ তারা দিছে উল্টাইয়া করলো না এইভাবে মরণ যার যেখানে আছে সেটা এসেই যাবে অলাউ কুং তুমফি বুরু জিম্মু সাইয়াদা তো সেজন্য আমি বলবো আমরা নিজেরা কি করব এখন নিজেরা জেহাদের প্রস্তুতি নিব জেহাদের মানসিকতা তৈরি করব জেহাদের জন্য ব্যায়াম করব দৌড়াবো শরীর গঠন করব জেহাদের জন্য সাহস অর্জন করব জেহাদের এলেম অর্জন করব মুজাহিদদেরকে সাহায্য করব মুজাহিদের খবরগুলো প্রচার করব মুজাহিদের জন্য দোয়া করব মুজাহিদের ফান্ড কালেকশন করব মোজাহিদের জন্য গুলি কিনে দিব আজকে মোল্লা উমরের এই আহ্বানে সাড়া দেওয়া আমাদের জন্য ইমানি দায়িত্ব একটা গুলি তিরিশ টাকা এখন দেখবো কে কয়টা গুলির দাম দিতে পারেন সব জমা করে দিবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যদি কোনো মাধ্যমে পৌঁছাবার জন্য নতুবা আমরা আমাদের এখানে স্বাধীনতা আছে আমরা যেখানে ভালো মানুষ আনে ব্যয় করবো আপনারা এটার জন্য ফান্ড জমা করবেন আদায় করবেন ইনশাআল্লাহ কোনো ভয় নাই মরলে মারবো কার জন্য ভয় করব কাকে কুফফারদেরকে ভয় করে লাভ নাই ওরা আমাদেরকে সবচেয়ে বড় ভয় দেখাবে কিসের মৃত্যুর ভয় তো মৃত্যু তো আমরা চাই যেই মৃত্যু হলে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। যেই মৃত্যু হলে আমরা জান্নাতে চলে যাব তোমরা আমাদেরকে সেই মৃত্যুর ভয় দেখাচ্ছ মৃত্যুর কোনো ভয় নাই মমিনরা ভয় করবে কাকে আল্লাহকে আল্লাহ সুবাহান তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং দান করে আমিন আচ্ছা মার্শাল্লাহ একটু বসেন তাহলে আমাদের একবার বসে কিছু টাকা উঠে ফেলে আমরা আলহামদুলিল্লাহ এটা আপনারা দিনের সবচেয়ে ভালো কাজের জন্য যারা সাহায্য করেন তারা সাহায্য করে যান ও দিয়ে দেন একটা দিয়ে দেন আর আরো কয়েকজন দায় যান বাকিরা বসে দোয়া করেন মুজাহিদ দোয়া করেন আল্লাহ তারা মুজাহিদদের কবুল করেন আমিন আলহামদুলিল্লাহ হ্যাঁ এখনো মোমিনটা তৈরি আছে মাসা আল্লাহ হ্যাঁ জাকাতটা দেওয়া যাবে এইটা সবচেয়ে ভালো খাত জাকাতের একজন প্রশ্ন করলে এই খাতে জাকাত দেওয়া যাবে কিনা জাকাতের সবচেয়ে ভালো খাত তো এইটা আপনারা পড়েন নাই কেতাব সমও লেখা আছে কেতাব জাকাতও লেখা আছে আমার এই দুইটা বইতেই লেখা আছে এরপরে কিতাবের আকায়দাও লেখা আছে ওই এক জায়গায় দেন সব খালি আজকেই দেওয়ান সীমাবদ্ধ আপনারা জমা করতে থাকেন ইনশাল্লাহ এই ফান্ড ইনশাল্লাহ তৈরি হতে থাকবে এবং হয়তো আমরা এই ফান্ড দিয়ে নিয়াত্রা রাখবো ইমাম মাহাদি আলাহ সালাম পর্যন্ত ঈসা আলাহ সালাম পর্যন্ত আমরা না পারি আমাদের কাফেরা চলতে থাকবে ইনশাআল্লাহ এবং সেই দায়িত্ব আপনাদের উপরে আল্লাহ সুবহান হো তারা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তারা আমাদের জান মাল আল্লাহর দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করেন এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের কবুল করেন আমিন وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحان الله بحمده سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته